সৌরাতুন নাস বিসমিল্লাহ রহমান রহিম উল আপনি বলুন যে আউদু আমি আশ্রয় গ্রহণ করছি বিরব্বিন নাস মানব কুলের প্রতিপালকের মালিকিন নাস মানব বৃন্দের অধিপতির ইলাহিন নাস সমস্ত মানবের মাহবুদের মিং অপকারিতা হতে আল ওয়াসি কুপ্ররোচনা প্রদানকারী আল খন্নাসি পশ্চাৎ পশ্চাৎপসরণকারীর শয়তানের আল্লাদি ইউয়াস যে কুপ্ররোচনা প্রদান করে ফি সুদুরিন নাস মানব অন্তর সমূহে মিনাল জিন্নাতি চাই সে জিন হোক ওয়ান নাসি অথবা মানব হোক